সবচেয়ে কাছের যিনি সবচেয়ে আপন যার চেয়ে বড় বন্ধু আর কেউ নেই তার নাম হলো পুরুষোত্তম জগন্নাথ তাকেই আপনারা কেটে বাদ দিয়ে দিয়েছেন একে বলা হয় মায়া এরই নাম মায়া কেউ যদি জিজ্ঞাসা করেন মায়া কাকে বলে তাহলে দৃঢ়তার সঙ্গে উত্তর দেওয়া হবে এটাকেই বলা মায়া জন্মায়া মহিতম জগৎ যার মায়ার দ্বারা প্রভাবের দ্বারা এই জগৎ যা নয় সেটাকেই ভেবে রেখেছে মায়া কথার ব্যাখ্যায় আমাদের গুরুবর্গ সুন্দর করেছেন মিয়তে অনায়া ইতিমায়া মিয়তে অনায়া ইতিমায়া অর্থাৎ যেটা নয় যেটা নয় সেটাকেই সত্য ভেবে ফেলা যেটা নয় সেটাকে সত্য ভেবে ফেলা এটার নামই হলো মায়া কিন্তু জীবের স্বরূপে যখন সম্পূর্ণরূপে উদ্বোধন হয় তখন সেই জীবাত্মা বুঝতে পারে যে কৃষ্ণই আমার আপনজন আর কেউ নয় যার জন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস ইত্যাদি কথা আপনারা শুনেছেন যে বস্তুটাকে আমরা চোখে দেখি না যে বস্তুটাকে আমরা বুঝতে পারি না চিন্তার মধ্যে আনতে পারি না যেটাকে ইংরাজিতে বলে ইনকনসিভাইবল চিন্তার অতীত বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন কোনো বিচার কোনো অ্যানালিটিক্যাল আইডিয়া আমি একটা গেস করে নেব যে তত্ত্ব সম্বন্ধে এইসব কথাটাই চলে না যাকে জানতে গেলে জড়জগতের কোনো জ্ঞানই কোনো কাজে লাগবে না সেটাকে জানতে গেলে আমরা হতাশ হয়ে পড়ছি বলছে সে আবার কি বস্তু জগতের কোনো জ্ঞানই যাকে জানতে গেলে কাজে লাগে না তাহলে আমরা কি করে জানব সেই জন্যই বলা হয়েছিল যে অপ্রাকৃত জগতের বস্তু কখনো প্রাকৃত গোচর নয় এই অপ্রাকৃত বস্তুকে জানতে গেলে অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য নিতে হয় এ সম্বন্ধে আমি সায়ংকালীন সভায় কিছু আলোচনা করব মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় মা কেমন এটা কেউ জানতে পারে না মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় কোনো শিশু যদি বলেন আমি মাকে জেনে নেব তা হয় না সে আবির্ভাব হবে তার ধীরে ধীরে চেতনা বাড়তে থাকবে মায়ের সঙ্গে তার সম্বন্ধ বুঝতে পারবে সে যখন সে শিশু ছিল মায়ের গর্ভ থেকে যখন সে আবির্ভাব হয়েছিল তখন সেই শিশুটা কখনই বুঝতে পারতো না এটা আমার মা but some sort of unknown relation তার একটা গ্রো করতো সে জানতো না এটা আমার মা তা বলে কি মা তাকে ভালোবাসা ছেড়ে দিত সে জানতো না এটা আমার মা সে স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী হাত তুলে দেয় মায়ের কোলে যায় দুধ পান করে এগুলো করে সে নিজের মন থেকে বিচার করে বুঝতে পারে না এটা আমার মা পরে বুঝতে পারে যখন জ্ঞানের উন্মেষ হয় যতক্ষণ এই জ্ঞানের উন্মেষ হলো না ততক্ষণ ততক্ষণ পর্যন্ত কি মা কাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল জানতো না এটা আমার মা একে মা বলতে হয় একে ভালোবাসতে হয় স্বাভাবিকভাবে করত তথাপি যেমন মা তাকে ভালোবাসা ছাড়ে নাই ঠিক সেরকম ভগবানের সঙ্গে আপনারা এখনও সম্বন্ধ জুড়ে উঠতে পারেন নাই সবাই ভগবানের সন্তান গাধা গরু ভেড়া থেকে আরম্ভ করে পোকা মাকড় এই দৃশ্যমান জগতে যত বৈচিত্র্যময় দৃশ্য আপনার সামনে দৃষ্টিগোচর হয় সমস্ত কিছুই কি কারা এরা বলে সমস্ত হলো ভগবান থেকে এসছে বিচার করলে দেখা যাবে সব ভগবানের সন্তান বাইরের কেউ নয় ভগবানের সন্তান যদি হয় আমিও তাহলে ভগবানের সন্তান তাহলে আমার সঙ্গে কার শত্রুতা হতে পারে আমার সঙ্গে কার লড়াই হতে পারে যখন আমরা একই পিতা সন্তান ভগবানের সন্তান কোনো রকম সম্ভব না এখানে এই ধরনের যে একটা ভেদ বুদ্ধি সৃষ্টি করছে সেটা কে করছে বলে এটা কি বলে মায়া মায়া এখানে আপনাকে আপন পর স্বপর বুদ্ধি বিভিন্ন রকমের বুদ্ধিটাকে ভেদ করে দিয়ে যেটা অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বের দিকে যে বুদ্ধিটা যাওয়া উচিত ছিল সেটা না গিয়ে বুদ্ধিটাকে ফ্র্যাকচার করে ভেঙে দিয়ে টুকরো টুকরো করে স্ক্যাটার্ড করে দিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন টুকরো টুকরো বস্তুতে অসংখ্য বস্তুতে দাবিত হয়ে গেল স্ট্রেঞ্জ বুদ্ধিবৃত্তি একদিকে যাওয়ার কথা ছিল ওয়ান পয়েন্টেড একদিকে ডাইরেক্টেড হওয়ার কথা ছিল কিন্তু হলো না যখনই জনম হলো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেই বুদ্ধিবৃত্তি আস্তে আস্তে বিভিন্ন অসংখ্য বুদ্ধিতে লোকেটেড হয়ে পড়ল ছড়িয়ে গেল এইরকম একটা দৃঢ় মায়াবদ্ধ অবস্থায় কাউকে যদি কেউ শেকল দিয়ে দৃঢ়ভাবে বেঁধে রাখে হাত পা ঘাড় শেকল দিয়ে জোরে বেঁধে রাখে সেই ব্যক্তি নড়াচড়া করতে পারে না সেরকম আপনাদের হৃদয়ে জাড্য উপস্থিত জাড্য মানে একটা জড়তা উপস্থিত হয়েছে এমন একটা জাড্য উপস্থিত হয়েছে মনে হচ্ছে যেন কেউ শেকল দিয়ে দৌড়ি দিয়ে একবার চারিদিকে মেঁধে একবারে পঙ্গু করে ফেলে রেখেছে এটাকেই আমাদের শাস্ত্র বলছেন পশ্চন নপি নপাশ্বাতি দেখেও দেখছে না বুঝেও বুঝছে না জেনেও জানতে পারছেন এই মায়া আপনাদেরকে বেঁধে রেখে দিয়েছে নিগড়ে এই মায়া থেকে মুক্তির অন্য কোনো রাস্তা আপনারা পাননি আর অনন্তকালের ইতিহাসে কবে পাবেন ঠিক নাই তবে পেতেই হবে পেতেই হবে এছাড়া উপায় নেই অনন্তকাল আজ যদি ভগবানের কাছে না যান তথাপি অনন্তকাল পরেও ভগবানের কাছে যেতেই হবে এছাড়া আর অন্য কোনো রাস্তা তো নেই কোথায় যাবে সেই জন্য শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ করুণা করে আমাদের কাছে উদয় হয়েছেন কুরাক মানে করুণায় অহ পুরাণ গুজম এই করুণা করে এ শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ আমাদের সামনে উদয় হয়েছেন যাকে কৃষ্ণ এবহি বলা হয়েছিল আর যার সম্বন্ধে অ্যানালিটিক্যাল জীবন বিভিন্ন রকম আলোচনা এখানে হচ্ছে সে আলোচনার অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে এ আলোচনার অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের হৃদয়ের জাড্য যে একটা বন্ধন অবস্থা এটা কেটে যাবে একটা বন্ধন অবস্থা যেটার মধ্যে আপনি অসহায়ভাবে পড়ে রয়েছেন সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর মুক্তি কথার ব্যাখ্যা আমি করেছিলাম মুক্তি কথা জড়জগতের ব্যক্তি বা যারা অন্য অন্য সম্প্রদায় আছে জ্ঞানী যোগী তারা অন্য অন্য রকম ব্যাখ্যা করলেও গৌরীয় বিচার অনুযায়ী মুক্তি কাকে বলে তার ব্যাখ্যা আমাদের জীবগোস্বাইপাদ বলেছেন মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি অন্যরকম কোন রকম স্বরূপের বিকৃতি যেন না হয় একমাত্র একটাই স্বরূপ আমাদের স্বরূপ মানে একটা একটাই স্বরূপ বললে কথাটা ভুল হয়ে গেল স্বরূপ একটা জীবের বাস্তব স্বরূপ আর আপেক্ষিক স্বরূপ এই কথাটা বলা যেতে পারে আপেক্ষিক স্বরূপে নানাত্ম দর্শনে বিভিন্ন আপনি সম্বন্ধ জুড়ে আপনার একটা আলাদা পরিচয় দিচ্ছেন আর বাস্তব স্বরূপ হল আমি হচ্ছে কৃষ্ণ নিত্যদাস আলোচনা প্রসঙ্গে কাল সায়ংকালীন সভায় কিভাবে সৃষ্টির প্রকরণ সম্বন্ধে আলোচনা হয়েছিল অত্যন্ত গুরু রহস্য হলেও সেটাকে মোটামুটি একটু সহজভাবে বলবার চেষ্টা করা হয়েছিল যাকে ভগবান সহায়তা করেন যারা বাস্তবিকভাবে সাধুগুরু বৈষ্ণবের বাস্তব কৃপা লাভ করেন সে আবার কি কথা আমি তো শুনিনি বাস্তব কৃপা অন্যরকম কৃপা হয় নাকি বলে হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবের অন্যরকম কৃপাও হয় এর হচ্ছে বঞ্চনাময় কৃপা ওটা বাস্তব কৃপা নয় বঞ্চনময় কৃপার ফলে আপনার অবাঞ্ছিত বুদ্ধি জাগবে অবাঞ্ছিত বিচার চলে আসবে আর যারা বাস্তবিক গুরু বৈষ্ণবের কৃপা পাবে তারা গুরু বৈষ্ণবের হৃদয়ের ভাব জানতে পারবে তাদের কোনো বিশেষ প্রশ্ন করতে হয় না তারা তাদের হরিকথা তাদের স্বভাব তাদের উঠা বসা গুরু বৈষ্ণবের জান তার কৃপা এমনভাবে লাভ করেছেন যে তাকে আর কোনো কিছু বলতে হয় না তার হৃদয় আর যিনি সেবা করছেন তার হৃদয় মিলে গেছে এটাকে বলে বাস্তব সেবক বাস্তব সেবকের লক্ষণই হল যিনি সেবা করবেন যা তার সঙ্গে একত্রতা প্রাপ্ত হবে তার গুণাবলী তার মধ্যে সঞ্চারিত হবে যদি বাস্তবিকভাবে আমি গুরুপাদ পদ্ম পরমাংশ শ্রেষ্ঠ শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের সেবা করে থাকি আর জগতের সমস্ত লোক যদি বলে থাকেন ইনি কোনো সেবা করেন নাই তাহলেও আমার কিছু যায় আসে না শিল গুরুভাতন্ত বলতেন বাবা কৃপা ব্যাপারটা এমন যার দরকার বাস্তবিক কৃপার প্রয়োজন হয়ে পড়েছে যাকে গুরুপাতন্ত বাস্তব কৃপা করেছেন যাকে কৃপা করেছেন সেই জানে আর যিনি কৃপা করেছেন সেই জানে বাইরের লোক কেউ জানতে পারে না বাইরের লোক যখন ভাববে এনাকে কোনো কৃপা করেননি গুরুদেব তখন দেখা গেল পূর্ণ কৃপা ওর উপরে এসছে শঙ্করাচার্যের একটা কাহিনী আমি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না সবাই মিলে যখন পদ্মপাতকে উপেক্ষা করছে এটা অশিক্ষিত এটা এ কী করবে এত দেখা গেল গুরু কৃপা ওর ওপরই হয়েছে এরকম অজস্র উদাহরণ আছে যেটা আলোচনা করলে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনারা জীবনে বাঁচতে চান খুব সহজ উপায় আমি বলে দিচ্ছি স্বাস্থ্যের সিদ্ধান্ত সেটা হলো এই আমাদের যে গুরুবর্গ যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব তাদের জীবনের চরিত্রগুলো আপনারা পড়বেন বিশেষ কিছু আপনারা বুঝতে পারবেন না এসব কঠিন জিনিস কেবল তাদের ওই চরিত্রগুলো অ্যানালিটিক্যালি বুঝবার চেষ্টা করবেন স্বাস্থ্য বলছে আমি বলি না সুতঃসপংসাম সুচির সমস্য নাঞ্জ শাশুড়ির বিড়িত অর্থ তত্তৎ গুণানু শ্রবণম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ জেশাম সুতস্ব পুংসাম সুচির শ্রমস্য নাঞ্জ শাশুড়ির বিড়িত অর্থ তত্তৎ গুণানু শ্রবণম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ জেশাম যাদের হৃদয়েতে ভগবানের চরণ কমল সর্বদা বিরাজিত ভগবানকে বেরোতে দেয় না লক করে রেখেছে তালাচাবি দিয়ে দিয়েছে সেই রকম ধরনের মহাপুরুষগণের যদি জীবন চরিত্র গুণগান আপনারা শোনেন এবং করেন তাহলে যুগ যুগ ধরে আপনারা বেদ বেদান্ত পড়ে বিরাট পণ্ডিত হওয়ার যে অভিলাষ করেছেন সে গুড়েতে বালি সেই গুড়েতে যেন বালি পড়ে ভগবানকে লাভ করতে পারবেন না যারা পাণ্ডিত্য প্রকাশের জন্য বিভিন্ন সভাতে বক্তৃতা করেন তাদের কাছ থেকে ভগবান বহু বহু বহু বহু দূরে চলে যান আপনার কাছে যতটা দূরে ভগবান চলে গেছেন তার থেকে আরও বেশি দূরে চলে যান এইসব কথা উপনিষদ জানিয়েছেন অজ্ঞানের মধ্যে পড়ে থেকে নিজেকে জ্ঞানী ভাবা এটা কত বড় মূর্খতা কল্পনা করে অজ্ঞানের মধ্যে ডুবে থেকে নিজেকে বিরাট জ্ঞানী ভাবা এটা যে কত বড় বিপদ এটা তুল্য আর বিপদ নাই ওই জন্য বেদ বেদান্ত পুরাণ ইত্যাদি আপনি বহু কষ্ট করে পাঠ করলেন পাঠ করে বিভিন্ন রকম পাণ্ডিত্য লাভ করলেন যত জীবনে যত সময় আপনি অপচয় করলেন সেই সময়ের মধ্যে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড যদি আপনার জীবনে ওরকম একটা মুহূর্ত উপস্থিত হতো যে আপনার সঙ্গে একটা বিশুদ্ধ বৈষ্ণবের সম্বন্ধ হয়ে গেছে আর আপনার জীবনে বিশেষ কিছু হলো না কেবল হয়ে গেল ওই শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ বাস দ্যাটস অল ভগবত প্রাপ্তিতে এটি আপনার সহায় হয়ে যাবে যার জন্য বৃত্তাসুর থেকে আরম্ভ করে সরস্ত জায়গায় বৃত্তাসুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আপনার আমরা এটাই দেখেছি আমরা ভাগবত পুরাণ আদি রামায়ণ যেখানে যাব মহাভারত সমস্ত জায়গায় আমরা এই প্রমাণ দেখেছি যে সেখানে বাস্তব যারা ভগবানের কাছে যেতে চান তারা এইটি প্রার্থনা করছে ভগবান নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায় জন্মে জন্মে যেন তব নামগুণ গায় আর নামগুণ কি করে হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সেরা নামগুণ বৃত্তাসুর এ কথা বলছে মম মম উত্তম শ্লোক জনেশু সক্ষম আমা হে উত্তম শ্লোক তোমার নিজজনের সঙ্গে যেন আমার বন্ধুত্ব হয়ে যায় বাস পশু পাখি হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয় এগুলো কত বড় গুপ্ত কথা এরকম স্বাস্থ্য যদি আপনার কাছে হাজার হাজার দেয়া হয় সেগুলোকে পড়ে সারা জীবনে এই সব সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না গুপ্ত কথা যার জন্যই সাধু সঙ্গের দরকার অনেকে মনে করেন দা আমি বই কিনে নেব নিয়ে পড়ে নেব জেনে নেব হবে না হয় না প্র্যাকটিক্যালি সাধুসঙ্গের দরকার হয় যদিও আমাদের মহাজন্য এই কথা বলেছেন যখন বাহ্য দৃষ্টিতে কোনো সাধুসঙ্গ পাওয়া যাচ্ছে না তখন কি করবে তখন যে সাধুর সঙ্গে তার পূর্বে পরিচয় হয়েছিল সম্বন্ধ হয়েছিল সেসব কথা ভাববে আর সঙ্গে সঙ্গে চৈতন্য ভাগবত চৈতন্য খালি অনুশীলন করবে তাতে কি হবে এই চৈতন্য ভাগবতের মধ্যে চৈতন্য চরিতামিতের মধ্যে যেসব সাধুগণের চরিত্র দেয়া রয়েছে পড়তে পড়তে স্বাভাবিক হৃদয়ের মধ্যে আসবে যে রঘুনাথ কি করেছিলেন রূপ পাত কী করেছিলেন সনাতন গোসাই কী করেছিলেন হরিদাস ঠাকুর কী করে তাদের চরিত্রগুলো আমার সামনে আসবে তখন এই সাধুসঙ্গ চলবে কিন্তু প্র্যাকটিক্যালি সাধুসঙ্গ দরকার হয় এটা সবার পক্ষে সম্ভব না প্র্যাকটিক্যালি একবার প্রত্যক্ষভাবে সাধুসঙ্গ হওয়া উচিত সেটা না হলে অসুবিধা আছে এইসব গুপ্ত কথা কখনো বই পড়ে জানা যায় না এগুলো অনুভববেদ্য কথা কালকে আমরা আলোচনা প্রসঙ্গে যে সমস্ত সৃষ্টির রহস্য সম্বন্ধে আলোচনা করেছিলাম যদিও অত্যন্ত গুরু রহস্য তথাপি আপনারা যারা বাস্তবে একটু শ্রবণ করেছেন কিছু উপলব্ধি করেছেন কিভাবে সৃষ্টি কিভাবে সৃষ্টি এক্সপ্যানশন হয় সৃষ্টি কিভাবে প্রকাশ হয় ফুল ফ্লেজে আবার যখন সম্পূর্ণরূপে সৃষ্টি ধ্বংস হয়ে যায় তখন সবচেয়ে শেষের যে কারণ সে কারণটা তার পরের কারণে সাবমার্জ করে মিলে যায় তারপরের কারণটা আবার তারপরের কারণে সাবমার্জ করে মিলে যায় তারপরের কারণটা আবার তারপরের কারণ এইভাবে করতে করতে সাবমার্জ করতে করতে গুটিয়ে ফেলে যেমন আপনার ছাতা গোটান ছাতা গোটানোর সময় গিয়ে এইটুকু ছাতা হয়ে যায় ব্যাগে ঢুকে গেল আবার ওটাকে বড় করলে এত বড় সেরকম সমস্ত সাবমার্জ করতে করতে একেবারে বীজ রূপে বাস সৃষ্টি ভ্যানিস কোথায় গেল সৃষ্টি বীজ রূপে ভগবানের মধ্যে সন্নিহিত হয়ে গেল আবার ভগবানের যখন ইচ্ছা হবে তখন ভগবান এই সৃষ্টিকে জগতের সামনে প্রকাশ করবেন অনন্ত জীবরাশি কখনোই অন্য কোনো রাস্তা নাই অনন্তজিরবাসী এভাবে চলছে যাই হোক আমরা আলোচনা প্রসঙ্গে কালকে বলেছিলাম কিভাবে সৃষ্টি উপকরণ হয়েছিল হয়ে গিয়ে শেষে আমি আলোচনা কালকে শেষ করেছিলাম যে সমস্ত আধিকারিক দেবতারা সবাই মিলে বলছেন ভগবান আমরা কাজ চালাতে পারছি না বলে কেন সব তো দিয়ে দিয়েছি তোমাদের সব তো দিয়েছি সব সব তো উপকরণ তোমাদের দেয়া হয়েছে বলো হচ্ছে না কেন হচ্ছে না তা বলতে হচ্ছে না সৃষ্টি আমরা এগোতে পারছি না এক সহস্র বছর দিব্য জলের মধ্যে এই ব্রহ্মাণ্ড ডুবেছিল এক সহস্র বছর দিব্য জলের মধ্যে নিমজ্জিত ছিল পরমাত্মা অদৃষ্ট কর্ম প্রকৃতি অবলম্বন করে তাকে সচেতন করেছেন তারপর সেটাকে উপযুক্ত স্থানে বিন্যাস করেছেন অনেক কথা আপনারা শুনবেন বরাহদেবের কথা ইত্যাদি ভগবানের এই যে বিরাট রূপ তার বিভিন্ন বিন্যাসের কথা আমি কিছু আলোচনা করেছিলাম এই কোটি দেশ থেকে নিম্ন যেসব অঙ্গগুলো আছে তাতে নিম্ন লোকগুলোকে কল্পনা করেছে অতল বিতল তলাতল সুতল মহা এই যে নিচের লোকগুলো কল্পনা করা হয়েছে আর কোটি দেশ থেকে ওপরের দিকে সমস্ত ভূর ভুব স্ব মহ জন তপ সত্য এই উদয়লোকে কল্পনা করা বাস্তবিক পক্ষে এগুলো আপনাদের দার্শনিক আলোচনা মনে হলেও এগুলোর মধ্যে অবাস্তবতা কিছুই দেখতে পাচ্ছি না কারণ সমস্ত রূপটাই তো ভগবানের রূপ যেদিকে তাকাবেন যা যা মেঘগুলো দেখে মনে হয় ভগবানের চুল মায়া দেখে চারিদিকে এই যে মায়ার রহস্য জগ জনগণের এই যে মোহ এটা দেখে মনে হয় ভগবান মুচকি হাসছেন জনগণকে মোহ সৃষ্টিকারী মায়া ভগবানেরই একটা বিলাস অপূর্ব হয় ভগবান মজা করছেন অনন্ত জগৎকে নিয়ে ভগবানের এই একটা খেলা আপনাদের মধ্যে যদি প্রশ্ন আছে কেন ভগবানের খেলা করছেন কি দরকার বলে এটার জবাব দেওয়া হবে না এটার কোনো জবাব দেওয়া হবে না যেটা মুসলিম কবি অনুভব করেছিলেন নজরুল ইসলামজি এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে তুমি খেলিছো একদম এক্স্যাক্ট কথা এই অনন্ত বিশ্ব নিয়ে ভগবান খেলছেন কেন খেলছেন খেলা করাটা তার স্বভাব আর ভগবান চাইছেন আপনি তার খেলায় অংশগ্রহণ করুন যখন আপনি সমস্ত এই সে পাগলামো ছেড়ে দিয়ে ভগবানের এই খেলাতে অংশগ্রহণ করতে রাজি হবেন তখন ভগবান আপনাকে দলে নিয়ে নেবেন এবং তখন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা কি বলে ভগবানের সঙ্গে আমরা যদি হারমোনাইজ করতে পারি তাহলে সব সমস্যা সমাধান একটা মুহূর্ত লাগবে না সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল যত সমস্যা আমার জন্ম থেকে অনন্তকাল ধরে ছিল সমস্ত সমস্যাগুলোর ইনস্ট্যান্ট সমাধান হয়ে গেল ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ব্যাস সলিউশন বেরিয়ে গেল এই জন্য আমি চিৎকার করে বলি এই সমগ্র জগতে যত পলিটিক্যাল লিডার আছে যারা আছেন লিডার তারা যে বিশ্বে শান্তি আনাচ্ছে কিচ্ছু করতে পারবেন না কোনো দিন কোটি জন্ম কিছু করতে পারবেন কিন্তু তারা যদি বিশ্বাস করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর উপর বাস্তবিকভাবে তার যারা জনগণ আছেন তাদের উপর যদি বিশ্বাস করেন তাদের সমগ্র জগতে এক্ষুনি সত্যযুগ আবির্ভাব হবে কিন্তু কেউ তা করবে না মায়ার এমনই প্রভাব তারা সেসব করবেন তারা নিজ নিজ স্বাতন্ত্রতা নিয়ে চিন্তা নিয়ে বিশ্বে জঞ্জাল সৃষ্টি করবে ভজন রাজ্যেও বিভিন্ন জঞ্জাল সৃষ্টি করবে যদি আপনাকে কেউ দীক্ষা দেয় আপনি কাউকে গুরুরূপে গ্রহণ করেন আপনার কমন সেন্স কি বলে আপনার কমন সেন্সে কি কি দেখে আপনি গুরু গুরু করবেন প্রথমে আপনি লক্ষণ দেখবেন যে শাস্ত্রীয় বিচার শুনেছেন তার মধ্যে সেসব বিচার আছে কি না গম্ভীর বিষয় গুরুচরণ আশ্রয় মানে এটা পাগল পেন্তি না এটা পাগল পাগলামও নয় ধুম করে ইচ্ছে হলো চল নিয়ে আসি এটা নয় অনন্তকাল ধরে ঘুরতে ঘুরতে যখন ভগবানের কৃপা হয় তখন লোক সেই সব জীব গুরু গ্রহণ করে বাজারে বিভিন্ন রকম গুরুর কথা আমি সন্ধ্যেবেলা আলোচনা কিছু করব এতে কোনো লাভ হবে কোনো গুরু গুরুপাদ চরণে আপনি গুরুরূপে আশ্রয় করেছেন তিনি আপনাকে দিব্য জ্ঞান দিতে পারলেন না খালি বিষয়ের আলোচনা করলেন বিষয়ে কি করে আপনার পরিপুষ্টি হবে আপনি আনন্দে থাকলেন এক বিন্দু অনুভব হলো না তাহলে সে গুরুচরণ আশ্রয় করে কি হলো আর তিনিই বা কেন দিলেন তিনিই বা কেন দিলেন কোন সাহসে দিলেন যখন মহাপুরুষগণের কথা আপনি অমান্য করছেন তখন আপনি যত বড় র্যাঙ্কে উঠুন আপনি সবচেয়ে বড় পানিশমেন্ট পাবেন ভগবানের কথা হলো শব্দে পরেচ নিঃস্নাতম যিনি শব্দব্রহ্ম পরব্রহ্মে নিঃস্নাত গুরুর যেসব লক্ষণ ভগবান বলে দিয়েছেন সেগুলো আপনি বুঝলেন না আর উনিও আপনাকে ঠকাবার জন্য দীক্ষা দিয়ে দিলেন তা আপনিও নিয়ে নিলেন এতে জগতে কি কোনো মঙ্গল হলো কি অমঙ্গল হলো জগতে অমঙ্গল বাড়ল কিছু তিলক মালাধারী কণ্ঠ কণ্ঠে মালাধারী কিছু জঞ্জাল তৈরি হলো সে নিজেকে অত্যাচার করবে আপনার সঙ্গে তা তো দিব্য জ্ঞান হয় না এইভাবে আমাদের সমস্ত ভজন রাজ্য সমস্ত বিনাশপ্রাপ্ত হওয়ার দিকে যাচ্ছে যদিও বিনাশপ্রাপ্ত হবে না ভগবান আছেন ভক্তিবিনোদ ধারা কখনোই অবরুদ্ধ হবে থাকবে কিন্তু বাহ্য দৃষ্টিতে মনে হচ্ছে একটা বিরাট বিপর্যয় উপস্থিত হয়েছে বিভৎস অবস্থা কাউকে বললে কোনো কথা শুনবেন না তারা নিজ নিজ রাস্তা অনুযায়ী চলবেন ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাত এইসব বিচার তার মুখে করবে একটু আরতি করে দিলেন রথযাত্রা বার করলেন কিন্তু বাস্তবিক পক্ষে তারা হৃদয় থেকে প্রভুপাতকে তারা যদি বলেন যে আমরা গ্রহণ করেছি আমি বলে আসো কে কে গ্রহণ করেছে আমার সামনে আসো শালগ্রাম ছৌ তুলসী গঙ্গাজল শালগ্রাম ছৌ শুয়ে প্রতিজ্ঞা করো চিৎকার করে বল আমি গ্রহণ করেছি দুদিনের মধ্যে হাতে কুষ্ট হয়ে যাবে মিথ্যে কথা বলতে পারবে না সাহস নেই আন্দোলন আমার বিরুদ্ধে করতে পারে চেঁচামেচি করতে পারে উনি এরকম ধরনের কেন কথা বলেন আমি কথা বলি না আমি বন্দনা করে বসি ভগবান বলান আমি বলি আমার কোনো স্বাতন্ত্রতা নাই এখানে আলোচনা প্রসঙ্গে দেখলাম সৃষ্টির রহস্যতে কিভাবে সৃষ্টি হলো কিন্তু যখন সমস্ত আধিকারিক দেবতারা বলছেন আমরা সৃষ্টি করতে পারছি না বিরাট ঝামেলা হচ্ছে এই কি তখন ভগবান বললেন কেন পাচ্ছ না বলে আমরা তা বলতে পারছি সৃষ্টি হচ্ছে না এগোচ্ছে না ভগবান তখন সবই জানেন তিনি তখন সমস্ত এই বিষয়গুলোর মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে পড়লেন কালকে উদাহরণ দিয়েছেন যে চিনির যেমন নুনকে জলে গুলে দিলে ঢুকে যায় ভগবান সব যদিও সব ব্যাপারে অন্যায় ব্যতিরিকভাবে ভগবান সব সর্বভূতে বিরাজমান রয়েছেন বিশেষভাবে তিনি অনুপ্রবিষ্ট হয়ে যে যে বস্তুগুলোর সঙ্গে একের সঙ্গে অপরের কোঅপারেশন কোয়ালিশন আপনারা কোয়ালিশন বলেন কোয়ালিশন সরকার এখানে কোঅপারেশন কথাটাই ভালো কোঅপারেশন কোয়ার্ডিনেশন যেই হলো সঙ্গে সঙ্গে সৃষ্টি আবার ধাক্কা ধাক করে এসে থাকে এতক্ষণ পর্যন্ত সমস্ত বস্তুগুলো ছিল কিন্তু আইসোলেটেড তারা ভগবত সম্বন্ধে একের সঙ্গে অপরের সম্বন্ধ জানতে পারি নাই একে অপরের সঙ্গে কোঅপারেশন কোঅর্ডিনেশন করেন নাই করতে পারেন নাই যে মুহূর্তে ভগবানের সেই সব বস্তুগুলোর মধ্যে ইফেক্টিভভাবে কেপা শুরু করে দিলেন সঙ্গে সঙ্গে এক বস্তু আরেক বস্তুর সঙ্গে কোঅপারেশন শুরু হয়ে গেল একে অপরের সঙ্গে এবং সৃষ্টি সুন্দরভাবে এগোতে থাকলো একটা উদাহরণ আমি পূর্বেও দিয়েছি এখানে না দিল অন্য অন্য স্থানে বলে উদাহরণটা কেমন বলে একটা বিরাট ফ্যাক্টরি সেট হয়েছে বিরাট একটা ফ্যাক্টরি সেট হয়েছে কোনো একটা প্রোডাকশান হবে সেখানে আর প্রোডাকশান হতে গেলে যত র মেটেরিয়াল দরকার এক মাসের এক মাসে যতটা র মেটেরিয়াল দরকার সব রাখা আছে গোডাউনে এবং যত ফ্যাক্টরি ম্যানেজার থেকে আরম্ভ করে factory director factory manager foreman যত লেবার কাজ করবেন সমস্ত সব রেডি সবাই অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মেশিনও রেডি কলকবজা সমস্ত রেডি কিন্তু কোনো প্রোডাকশন হচ্ছে না জগতের লোক এই ফ্যাক্টরিটাকে কোনো মূল্য দিচ্ছে না বলে কেন বলে সবই আছে কিন্তু প্রোডাকশান হচ্ছে না আর এই প্রোডাক্টটা মার্কেটে যাচ্ছে না প্রোডাক্ট তৈরি হচ্ছে না খালি ফ্যাক্টরিটা আছে বলে মারা সব আছে ফ্যাক্টরি ম্যানেজার থেকে আরম্ভ করে ফ্যাক্টরি ডিরেক্টর ফ্যাক্টরিতে যে কাজ চালাবে বিভিন্ন ডেলিগেশন অব অথরিটি সব দেওয়া আছে তুমি এটা করবে ফোরম্যানকে বলা আছে তুমি এটা করবে এই এই করবে সব বলা আছে কিন্তু সব ইউজলেস হয়ে বর্তমানে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে কি জন্য বলে এই কারণে যে ফ্যাক্টরির মধ্যে সব কিছুর মূল সেইটি নেই বলে সেটা কি বলে কারেন্ট নেই যেই কারেন্ট চলে এলো সঙ্গে সঙ্গে এবার ফ্যাক্টরি চালু হয়ে গেল চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রোডাকশান মেশিন চলতে আরম্ভ করলো সব লেবারগুলো সব এনগেজ হয়ে পড়লো র মেটেরিয়াল চলে আসছে লেবার নিয়ে আসছে মেশিনে দিচ্ছে সেখান থেকে র মেটেরিয়াল থেকে প্রোডাকশান বেরোচ্ছে প্যাকিং হয়ে মার্কেটে চলে সব হয় কিন্তু ওই কারেন্টটা ছিল না বলে প্রাণ ছিল না ফ্যাক্টরিটার মধ্যে কোনো মনে হচ্ছে কোনো প্রাণ নেই ইউজলেস ঠিক সেরকম এই কারেন্টটাকে কিন্তু চোখে দেখা যায় না এর আবার কেমন বস্তু দেখি লাল কি নীল দেখা যায় না একটা শক্তি অদৃশ্য শক্তি তার বিরাট ক্ষমতা ঠিক সেরকম এই ভগবানের এই যে উপস্থিতি তিনি যে ঢুকে বললেন শক্তিরূপে এবং বিন্যাস্ত করলেন সব কিছুকে হারমোনাইজ করলেন সঙ্গে সঙ্গে সব সৃষ্টির বিভিন্ন রকম শুরু হয়ে গেল ষষ্ঠ অধ্যায় আমি বেশি দেরি করব না কাজে আজকেই আমাকে তৃতীয় স্কন্ধে না প্রবেশ করলে কিছুতেই হবে না ষষ্ঠ অধ্যায়তে ব্রহ্মা নারদ প্রশ্ন করেছিলেন নারদের প্রশ্নের উত্তরে নারদের নারদ নারদজি মহারাজের প্রশ্নের উত্তরে আমাদের ব্রহ্মাজি এত সমস্ত উত্তরগুলো দিচ্ছিলেন আমি কালকে সেগুলো জানিয়েছি যারা ট্র্যাক হারিয়ে ফেলবেন তারা শ্রবণ করেন নাই যারা ট্র্যাক হারিয়ে ফেলছেন সুন্দর কী হলো হঠাৎ কোথা থেকে নাড়ো দিল তারা শ্রবণ করছেন না আমি এইটি ধরে নেব কালকে বলা হয়েছিল নারদজিৎ প্রশ্নের উত্তরে ব্রহ্মা এই সব উপদেশগুলো করছিলেন ব্রহ্মা বলেছেন আমার আমার শুধু না সমস্ত লোকপাল অনন্ত ব্রহ্মাণ্ডের পেছনে এক বিরাট একজন উপস্থিত রয়েছেন সে হল পরাত্পর অখিলেশ্বর ভগবান যে ভগবানের মায়া মোহিত হয়ে যোগী লোকে ভাবে আমি হচ্ছে মালিক আমি মালিক নয় আমি গোলাম ভগবানের আদেশ পালন করছি কিভাবে তিনি কৃপা পেলেন এ প্রসঙ্গও আমরা আসবো শিগগিরই আলোচনা করতে করতে ব্রহ্মা কীভাবে কৃপা পেলেন ব্রহ্মা কে কোথা থেকে এলেন সব উত্তর পাওয়া যাবে এখানে ব্রহ্মা বিরাট পুরুষের কল্পনা করেছেন বিরাট পুরুষের বিভিন্ন রকম বিরাট পুরুষের বর্ণনা তার নখ চুল রোমাবলী কোনটা কোনটা সব বিরাট পুরুষের এখানে বলছেন বিরাট পুরুষের বিভূতি বর্ণন করেছেন বিরাট পুরুষের বিভিন্ন বিভূতি বর্ণন করার পর ব্রহ্মাজি ভগবানের কাছে এই ব্রহ্মা ব্রহ্মাজি শ্রী নারদজির কাছে ভগবানের লীলাবতারের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করে লীলাবতার বিভিন্ন কখন কেরাম হয়েছিল সেই সব ব্যাপারগুলো তিনি বর্ণনা করেছেন লীলাবতার অনেক লীলাবতার আছে অনেক লীলা অবতার আছে প্রচুর এই লীলা অবতারের মধ্যে আমি দুই একটার উদাহরণ দিচ্ছি নারদ সেই অনন্ত পুরুষ যখন সর্বযজ্ঞময় শুকর রূপ ধারণ করিয়া পৃথিবীকে উদ্ধার করবার জন্য উদ্যোগ হলেন তখন সাগর মধ্যে প্রসিদ্ধ দৈত্য হিরণ্যাক্ষ উপস্থিত হলে লড়াই উপস্থিত হয় লীলা অবতার সব বর্ণনা করেছে প্রজাপতি রুচির ঔরসে আকুতির গর্ভে সুযোগ্য নামে ভগবান জন্মগ্রহণ করেন পরে তিনি নিজ পত্নী দক্ষিণার গর্ভে সুষণ সুষম প্রভৃতি শ্রেষ্ঠ দেবগণের জন্মগ্রহণ দিয়েছিলেন আর অনন্তর তিনি ত্রিলোকের মহা মহতি পীড়া হরণ করলে তার মাতামহ স্বয়ম্ভব মনু তার নাম রেখেছিলেন হরি এইভাবে কর্দম ঋষির ঘরেতে কর্দম প্রজাপতি তার ঘরেতে তিনি জন্মেছিলেন মাকে জননীকে ব্রহ্মবিদ্যা উপদেশ করেছিলেন সাংখ্য জ্ঞান ইত্যাদি এইভাবে দেখা গেল প্রচুরভাবে ধীরে ধীরে বিভিন্ন রকম ভগবানের লীলা অবতারের বর্ণনা করেছেন লীলা অবতারের বর্ণনা করছেন বামন অবতারে কি হয়েছিল আদি বিভিন্ন রকমভাবে ভগবানের এই ধরনের বিভিন্ন ধরনের লীলা অবতারের বর্ণনাগুলো করা হয়েছিল অনেক লীলা অবতারের বর্ণনা করার পর এবার ধীরে ধীরে রাজন বলছেন পরীক্ষিত মহারাজন আহা শিল রাজা পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করলেন হে ব্রহ্মণ দেবশ্রী নানদ গুণাতীত ভগবানের গুণ কীর্তনে নিয়োজিত হয়ে যে যে ব্যক্তির নিকট যে প্রকারে অদ্ভুত বীর্যহরির তত্ত্ব বলেছিলেন হে তত্ত্বশ্রেষ্ঠ আমি তা অবগত হতে অভিলাষ করি নারদজি মহারাজ পরীক্ষিত মহারাজ বললেন সুখদেব গোস্বামীজিকে নারদজি মহারাজ যেভাবে গুণাদিত ভগবানের গুণকীর্তনের যে সুযোগ পেলেন সেই গুণকীর্তন কার কাছে কেমন কেমনভাবে করেছিলেন এইসব আমার জানার ইচ্ছা কারণ হরে অদ্ভুত কথা কথালোক মঙ্গলা কথয়স্ব মহাভাগ যথা অহম অখিলাত্মনি কৃষ্ণে নিবেশ্য নিঃসঙ্গ নিঃসঙ্গম মনস্তাক্ষে কলেবরম হরের অদ্ভুত বীর্যস্ব কথা লোক সুমঙ্গলা ভগবানের কথা বীর্য কীর্তন অনন্ত লীলা এর মধ্যে যা শক্তি আছে জগতের মঙ্গলের এটা হচ্ছে আধার ভগবানের কথা ছাড়া জগতে কোনোদিন মঙ্গল হয় না এমনকি আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছিল না রক্তের পর রক্ত চলে যাচ্ছে এখন তো সবাই ল্যাজ নাড়ছে কত কিছু কিন্তু যারা রক্ত দিয়েছেন তারপরেও স্বাধীন হচ্ছিল না তখন বল্লভভাই প্যাটেল এবং গান্ধীজি গোবর্ধনে এসেছিলেন এসে সিদ্ধ মহাত্মা পিয়া দাস বাবাজি মহারাজের ভজন কুটি আসে সাষ্টাঙ্গ দণ্ডবোধে এরকম কাতর ভয় পাত তিনি কথা বলেন না কারোর সঙ্গে মহারাজ ভজনশীল তিনি বিশেষ কথা বলেন না যখন জানতে পারলেন কোন বিশেষ উদ্দেশ্যে এসছে ইশারা করলেন কী জন্য এসছেন বলে একটা কথা জানতে এসছে আপনার কাছে বলে কি ভারতবর্ষ কি স্বাধীন হবে না তিনি বললে হ্যাঁ হবে কীর্তন করুন যান কীর্তন করুন এদের মধ্যে যে দুজনের নাম আমরা বললাম তারা কীর্তনের অর্থটা কি কতটা বুঝবে তারাই জানে অবশ্য কীর্তনের আভাস হলেও একটা লাভ হয় সেই কথা আমরা বলেছি এখন সেই কীর্তন করলেন কীর্তন করার পর তারপর এইসব দেখছেন বাস্তব কীর্তন হলে আর অনেক উন্নতি হতো বাস্তব কীর্তন হয় নাই যাই হোক যে কোনোভাবে দেশ সাধন হয়েছে তাই জন্য আমরা যা খুশি করতে পারি দেশ স্বাধীন হলে যা খুশি করা যায় যার যা ইচ্ছে সে নেতারাও করতে পারেন প্রজারাও করতে পারেন যা খুশি তাই এটাকে বলে স্বাধীন হওয়া সভ্য জগতের নাগরিক আমরা যাই হোক এখানে বলছেন ভগবানের মঙ্গলময় কথা আর দয়া করে এক কাজ করুন এই কথাগুলো আমাকে বলুন যাতে আমার শরীর ত্যাগ করার আগে এই সব কথাগুলো কৃষ্ণে নিবেশ্য নিঃসঙ্গম মনস্ত্যাক্ষে কালেবরম ত্যাগে মানে ত্যাগামি আমি ত্যাগ করব কৃষ্ণে মনোনিবেশ করে আমি আমার শরীরটা যেন ত্যাগ করতে পারি অন্য কোনো চিন্তা যেন না আসে মজগুল হয়ে কৃষ্ণেতে আবেশ হয়ে যায় কারণ নেশা একটা নেশাগ্রস্ত ব্যক্তি যেন পাটাকে কোথায় ফেলেন নেশা হলে বোঝা যায় না সেরকম যারা ভক্তি রসের নেশা করেছেন তারা চলতে ফিরতে যেখানে যেখানে যাচ্ছেন চলছেন ফিরছে যেন নেশা হয়ে রয়েছে যেন সবই দেখছেন কিছু দেখছেন না নেশাগ্রস্ত মানুষ ভক্তিরসে আপ্লুত যেসব মহাজনরা আছেন তারা জগতের কিছুই দেখেন না যত কেচ্ছা কেলেঙ্কারি জগতে কাগজে বেরোচ্ছে কিছুই দেখেন না ওরা তারা ডুবে থাকেন যদি তা না হতো তারা ভগবানের ওরকমভাবে গুণকীর্তন করতে পারতেন না অ্যাবজর্বিং টোটালি অ্যাবজর্বিংভাবে ভগবত চিন্তানে ডুবে যাওয়া ইজ কোয়াইট ইম্পসিবল অসম্ভব গল্প কথা নয় কোটি কোটি জন্মের সৌভাগ্যেতে এই সৌভাগ্য যদি কাউর জীবনে হয় তার চরণ ধরে আমি মাথাতে নিতে চাই কাউ যদি হয় সেই তো সাধু সাধু সাজলেই তো সাধু হয় না রাবণ রাবণও সাধু সেজেছিলেন পরে স্ত্রী হরণ করতে গেছিলেন টাকা পয়সা বাড়ি ঘর লুট করেছিলেন আমারও জীবনে অনেক কিছু সবাই লুট লুট করে নিয়ে গেছেন আমি তার জন্য কোর্টে কেসও করিনি কিছুই করিনি আমি হেসেছি বালি হয়েছি আপদ গেছে লুট করে নিয়েছেন না বলে মিথ্যে কথা বলে প্রবণ বঞ্চনা করে সব লুট করে নিয়েছেন ভালোই হয়েছে যত লুট করে নেয় ততই তো সুবিধে কী বা আছে আর কী বা লুট করবে